বয়ে যায় খুশির ঝরনা জামানা হলো দেওয়ানা আর আজকে যে ধরাই এলো মা না চাঁদের কোনা লৌ সালাম লৌ সালাম ও গোলবি লৌ সালাম বয়ে যায় খুশির ঝরনা জামানা হলো দেবানা আর আজকে যে ধরাই এলো মা আমিনা চাঁদের কোনা লও সালাম লও সালাম ও গো নবী লও সালাম আকাশেতে তারা নাচে খুশিতে भुवन आज भोरे गलो खुदर रहमते आकाश से तारा नाचे खुशी ते भुवन आज भोरे गलो खुदर रहमते ওগো জান্নাতের ঘুরেরা ওরা অনুরের ওরনা আজকে যে ধরায় এলো মা আমিনা চাঁদের কোনা লও সালাম লও সালাম লও সালাম লও সালাম ওগো নবী লও সালাম বয়ে যায় খুশির ঝরনা জামানা হলো দেওয়ানা আজকে যে ধরাই এলো মা আমিন চাঁদের কোনা লও সালাম লও সালাম ওগো নবী লও সালাম ওগো নবী লও সালাম বাঘ হরিণের শত্রুতা আজ কোথায় গেল নবীর নূরে আসমান জমিন ভরে গেল বাঘ হরিণের শত্রুতা আজ কোথায় গেল নবীর নূরে আসমান জমিন ভরে গেল দেখো দেখো কাবা বাইতুল্লাহ কাকে করে সেজদা দেখো দেখো কাবা বাইতুল্লাহ কাকে করে সেজদা তিনি মোদের পরশমণি মা আমিনার চাঁদের কোনা লও সালাম লও সালাম ও গো নবী লও সালাম বয়ে যায় খুশির ঝরনা জামানা হলো দেবানা আর আজকে যে ধরাই এলো মা আমিনার চাঁদের কোনা লও সালাম লও সালাম ও গো নবী লও সালাম মিটি মিটি খুশবু আজ বিরাজ করে আসমান জমিন ফরিস্তারা গেল ভোরে মিটি মিটি খুশবু আজ বিরাজ করে আসমান জমিন ফরিস্তারা গেল ভোরে শোন শোন আরব বাসীরা ধন্য আজ মক্কা মদিনা শোন শোন আরব বাসীরা ধন্য আজ মক্কা মদিনা আজকে যে ধরাই গেলো মা আমিনা চাঁদের কোনা লও সালাম লও সালাম ও গো নবী লও সালাম বয়ে যায় খুশির ঝরনা জামানা হলো দেওয়ানা আজকে যে ধরাই এলো মা আমিনার চাঁদের কোনা লও সালাম পাঠাও সালাম ও গো নবী লাও সালাম মিষ্টি মধুর হাসি দেখো চাঁদ সূর্য খুশিতে ভরে গেল ঐতিহ্য মিষ্টি মধুর হাসি দেখো চাঁদ সূর্য খুশিতে ভরে গেল ঐতিহ্য সে যে দিলেরই ময়না করি আমি তার সুখরানা সে যে দিলেরই ময়না করি আমি তার সুখরানা আজকে যে ধরাই এলো মা আমিনার চাঁদের কোনা লও সালাম লও সালাম ও গো নবী লও সালাম শেষ সন্ধ্যা শুনুন সব নবীদের সেরা নবী গো তুমি তুমি হলে আমার মনের বুলবুলি স্বপ্ন বিদের সেরা নবী গো তুমি তুমি হলে আমার মনের বুলবুলি তারপর নাজিমুল আর কাদিস না যাব মোরা সোনার মদিনা নাজিমুল আর কাদিস না যাব মোরা সোনার মদিনা আরে কবির এই বাসনাটুকু কবুল করো রাব্বানা লাউ সালাম লৌ সালাম লৌ সালাম লৌ সালাম ও গো নবী লৌ সালাম বয়ে যায় খুশির ঝরনা জামানা হলো দেবানা আজকে যে ধরাই এলো মা আমিনা চাঁদের কোনা লও সালাম লও সালাম ওগো নবী লও সালাম ওগো নবী লও সালাম ওগো নবী লও সালাম ওগো নবী লও সালাম গো নবী লও সালাম